না পাওয়া গেলে আপনি তায়াম্বম করবেন তায়াম্বম অত্যন্ত সহজ একটা পদ্ধতি যেটা পরবর্তী হাদিসে আসবে আমাদের এই কথা মনে রাখতে হবে যে পানি থাকা অবস্থায় আমার তায়াম্বম চলবে না পানি আছে কিন্তু পানি যদি আমি তা গোসল করি বা উজু করি তাহলে খাওয়ার পানি থাকবে না তাহলে আপনার তাইমাম চলবে পানি আছে অসুখ ভালো হওয়ার দেরি হতে পারে অথবা অসুখ বেড়ে যেতে পারে অথবা অসুখ হতে পারে যে কোনো কারণে আপনি তখন তায়াম্মম মাটি দিয়ে তায়াম্মম করবেন সেটা আপনার ফরজ গোসলের প্রয়োজন প্রয়োজনও মিটতে পারে সেটা উজুর ক্ষেত্রে উজু হয়ে যেতে পারে তাহলে কত সহজ করে দিন আল্লাহ রবাহ আলমিন একজন পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যেতে পারে ডাক্তার বলছে পানি ঠান্ডা পানি বা পানি ব্যবহার করলে তবে মনে রাখতে হবে যে গরম পানি করে নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার করবে অনেকের আছে এমন যে গরম পানি দিয়ে গোসল করার পরেও সমস্যা হয় ঠান্ডার দিনে তাহলে বলবো আপনি তাইমম করেন আল্লাহ আকবার মহানবুল আলমিন আমার জন্য কত সহজ করে দিয়েছেন তাইমমের অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে আন জাবির আব্দুল্লাহ রাজি আল্লাহ আন আন্না নবী সাল্লাহ আলী সাল্লাম কাল أوتيت خمسا لم يؤتهن أحد قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل أدركته الصلاة فليصلي وذكر الحديث এখানে ومن حديث حذيفة عند مسلم وجعلت تربتها لنا طهورا إذا لم نجد الماء وعن علي رضي الله تعالى عنه عند أحمد وجعلت تراب لي طهورا আল্লাহ নবী আলিসাল্লাম থেকে জাবির আবদুল্লাহ রাজিউল্লাহ হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল্লাহাম বলেছেন আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে যা ইতিপূর্বে কোন নবীকে দেওয়া রসুলকে দেওয়া হয়নি কোন ধর্মে কোন বিধান কাউকে এটা দেওয়া হয়নি আমাকে এই পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এক নম্বরে কি নসির তবির রবে এক মাসের দূরত্ব থেকেই আমার কথা শুনলে মানুষের অন্তরে একটা ভয় সৃষ্টি হয় তাই তো রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বড় কোনো অস্ত্র ছিল না শক্তিশালী কোনো অস্ত্রের অধিকারী ছিলেন না তারপরেও আল্লাহ নবী আয়সালামের কথা যখন অমুসলিমরা শুনত তখন তারা ভয়ে কাঁপত এক মাস দূর এক মাস চলে যতটুক রাস্তা হয় এতটুক দূর থেকেই রাসুল্লাহ সাল্লামের কথা শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে আরে তার সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না তিনি যা কথা বলেন সেটা আমাদের মানা উচিত এই ধরনের দুই নম্বরে কি আর সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্র অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে আগের যুগে অন্য অন্য ধর্মে ইহুদি খ্রিস্টান ধর্মে নামাজ ফরজ হলে তাদের এবাদতের স্থান আমাদের যেমন মসজিদ রয়েছে তাদের যেরকম গির্জা এবাদতের স্থানে গিয়ে এবাদত করতে হতো যেখানে সেখানে এবাদত করলে সে এবাদত কবল হতো না কিন্তু উম্মতে মোহাম্মদীর জন্য সহজ করা হয়েছে যেখানেই নামাজের টাইম হবে তাহলে যে ব্যক্তি যেখানে তাকে নামাজ পেয়ে যাবে নামাজের সময় হবে ওখানেই নামাজ পড়ে নেবে সালাত আদা করে নেবে কারণ সেটাই তার মসজিদ আর পানি যদি না থাকে তো তাইমম করে নেবে তাইম কারণ সেটাকে পবিত্রতার ব্যবস্থা করে দেওয়া হলো তাহলে এই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি মুসলিমে হোজাইফা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে মাটিকে আমার জন্য পবিত্রতা অর্জনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যখন পানি না পাওয়া যাবে আর আলী রাজিয়াল্লাহ আলো থেকে ইমাম আহমাদ বর্ণনা করেছেন আমার জন্য মাটিকে কি করা হয়েছে পবিত্রতা অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে তাহলে আসুন যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি হবে আমাদের পবিত্রতার মাধ্যম সেটা অজুর ক্ষেত্রে হোক আর গোসলের ক্ষেত্রেই হোক কিভাবে তায়াম্মম করব আমরা সেটা আমরা পরবর্তী হাদিস থেকে জানি ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার ইবনে ইয়াসির বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু আমাকে কোন একটি প্রয়োজনে আমাকে বাইরে পাঠিয়েছিলেন ফাজনাবতু আমার ওই বাইরে যাওয়ার অবস্থায় বাইরে যখন ছিলাম তখন আমার বীর্যপাত হয়ে আমার এহতেলাম হয়ে আমি ফরজ গোসল আমার উপরে ফরজ হয়ে যাই ফালাম আজিদিল মা এখন গোসল করব পানি নাই কি দিয়ে গোসল করবো ফাতামার রাগ তো ফিসাইদ কামা তামার রাগো আদা আব্বা আল্লাহ নবী আলিসালামের সাহাবি আম্মার ইয়াসির বলেন যে তখন পানি না পেয়ে যেমন কোন জন্তু মাটির মধ্যে গোড় পাড়ে গোড় দেয় তো আমি তাই করলাম মাটির মধ্যে সমস্ত শরীর মাটি দিয়ে ধুলো দিয়ে একেবারে আমি গৌড় পেরে নিলাম ওর মধ্যে আমি কি উলট পালট করে নিলাম কারণ আম্মার ইবনে ইয়াসির মনে করছেন পানি দিয়ে যেমন সমস্ত শরীর ধৌত করতে হয় তাহলে পানি না পাওয়া গেলে মাটি তাহলে মাটি কি করতে হবে তাইমম জানা ছিল না কিভাবে তাইমম করবেন তাই সমস্ত শরীর মাটির মধ্যে উলট পালট করে নিয়ে সমস্ত শরীরে মাটি ভরে নিলেন তাই সোম্মা আতাইতুন নবী সাল্লাল্লাহু ফাদা ওয়াসাল্লাম ফাযাকারতু লাহ আমার ইবনে ইয়াসির বলেন সফর শেষ হয়ে গেল আল্লাহ নবীর কাছে আসলাম এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার তো এই ঘটনা আমার প্রতি গোসল ফরজ হয়ে গেছিল আমি মাটি দিয়ে সমস্ত শরীর যেমন কোন পশু মাটির মধ্যে গোড় পারে আমি এভাবে গোড় লাগাই দিয়েছি সমস্ত শরীরে মাটি ভরাই দিয়েছি فقال انما كان يكفيك ان تقول بيديك هكذا আল্লাহ নবী বললেন এইভাবে মাটির মধ্যে গোড় দেওয়া তোমার প্রয়োজন ছিল না বরং প্রয়োজন ছিল এইটুক করা আল্লাহ বলেন এইভাবে করলেই তোমার জন্য যথেষ্ট ছিল তিনি মুখ দিয়ে বললেন এবং প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখাই দিলেন কি করলেন মাটির মধ্যে একটা এইভাবে বাড়ি মারলেন এইভাবে মাটির মধ্যে একটা পাড়ি মারলেন দুইটা হাত দিয়ে এরপরে কি করলেন বাম হাত দিয়ে ডান হাত আর ডান হাত দিয়ে বাম হাতের মশা করলেন এইভাবে মাটির মধ্যে মেরে তিনি কি করলেন বাম হাতটা ডান হাতের উপরে আর ডান হাতটা বাম হাতের উপরে মারলেন এবং দুই হাতের উপর ভাগটা কি করলেন তিনি মাসেহ করে নিলেন মুছে নিলেন ওয়াজ হাহু এবং তার সমস্ত চেহারার মধ্যেও কি ওই হাত দুটি বোলাই দিলেন অলাফজলি মুসলিম এই হাদিসের শব্দগুলি মুসলিম শরীফের তাহলে বুঝতে পারলাম যে তায়াম্মের জন্য আমাদের যা করতে হবে সেটা হলো তায়াম্মের নিয়ত করে আপনি নিয়ত করবেন কেন তাইমম করতেছেন এটা কি গোসলের জন্য না উজুর জন্য না এই দ্বারা আপনি কোরআন তেলাওয়াত করবেন না নামাজ আদা করবেন না কাবা ঘর তোয়াফ করবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে তায়াম্মম অত্যন্ত সহজ ফরজ গোসল হোক আর উজু হোক আপনি শুধুমাত্র নিয়ত করে হাত দুইটা কেউ কেউ বিসমিল্লা বলার কথা বলেছেন না বললে কোনো সমস্যা নেই মাটির মধ্যে এইভাবে মেরে দিয়ে হাত দুইটা এরপরে আসবে এইভাবে একটু কি করে নিয়ে ঘুষে নিয়ে ফু দিয়ে অতিরিক্ত মাটিগুলিকে উড়িয়ে দিয়ে এরপরে আপনি কি করবেন বাম হাত দিয়ে ডান হাতের উপর আর ডান হাত দিয়ে বাম হাতের উপর এরপরে দুইটি হাত মুখের মধ্যে সমস্ত মুখের উপরে মেখে দিতে হবে তাহলে তাইম হয়ে গেল উজু হয়ে গেল গোসল হয়ে গেল অন্য বর্ণনায় এই হাদিসটি এসেছে অফি রেওয়ায় আলিল বুখারি কাফাই হিল আরদা ওদাফা কাফি হিমা আল্লাহ নবী আলিসাল্লাম মাটির মধ্যে মারলেন এরপরে কি করলেন ফু দিলেন সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাই এরপরে প্রথমে মুখ মাসে করলেন এরপরে দুই হাত মাসে করলেন তাহলে আমরা বুঝতে পারছি মাসার ক্ষেত্রে আল্লাহ নবী কোন সময় আগে হাত মাসা করেছেন কোন পরে মাথা মুখ মাসা করেছেন আবার এই হাদিসে বুখারি রয়েতে আমরা পেলাম যে আগে করেছেন কি মুখ মাসা মুখমন্ডল এরপরে হাত মাসে করেছেন দুইটাই করা যায় একটু কথা মনে রাখতে হবে নিয়ত করে মাটির মধ্যে হাত মেরে হাত দুইটা এভাবে ঘুষে নিয়ে সু দিয়ে মাটি অতিরিক্ত উড়িয়ে ফেলেন নাহলে হয়তো পাউডার মাখিয়ে যাবেন আপনার মুখে দেখতে হয়তো সুন্দর লাগবে বা এটা আবার দূর করতে সমস্যা হবে এরপরে আপনি আগে মুখমন্ডল মাসে করে তারপরে বাম হাত দিয়ে ডান হাতের উপর আর ডান হাত দিয়ে বাম হাতের উপর অথবা আগে বাম হাত দিয়ে ডান হাতের উপর আর ডান হাত দিয়ে বাম হাতের উপর এরপরে মুখ মাসে করেন দুটাই জায়জ রয়েছে হাত আগে মাসা করে নেন তারপরে মুখ বা মুখমন্ডল আগে করেন তারপরে কি করেন হাত করেন মনে রাখতে হবে এক্ষেত্রে যাদের দাড়ি আছে যাদের দাড়ি আছে এখন আপনি মাটি নেবেন আর দাড়ির মধ্যে খিলাল করবেন তার দরকার নেই এর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যে জায়গাটুকু আপনার দেখা যাচ্ছে এটুকু আপনার শুধু আপনার মাথা হাত বোলাই দিলেই হয়ে যাবে সমস্ত এখন দাড়িতে আপনি খেলাল করা শুরু করবেন এটা জরুরি না কারণ ওয়াজ মুখ বলা হয় যেটা দেখা যায় দাড়ি দিয়ে যেটা ঢেকে গেছে এটা আপনার মাসে করার কোনো জরুরি নেই প্রয়োজন নেই তাহলে কত সহজ হয়ে গেল আমাদের দিন এরপরের যে হাদিসটি ওয়ানিবিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم التيمم ضربتان ضربة للوجه وضربة لليدين إلى المرفقين রাহ দারাকুতনি ও সাহুল আইম অকফাহ আব্দুল ওমর থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন যে তায়াম্মম দুইবার একবার মাটির মধ্যে মেরে হাত মাসে করবে আর একবার মেরে হাতের এখে শুরু থেকে নিয়ে কোন পর্যন্ত মাসে করবে ইমাম কুতনি হাদিসটি বর্ণনা করেছেন ওলামাই কেরাম আইম্মা যারা হাদিস বিশেষজ্ঞ তারা বলেছেন এই কথাটা রাসুল্লাহ সাল্লা সাল্লামের নয় বরং এটি আবদুল্লাহ ওমারের কথা বরং আমরা বলবো তয়ামের ক্ষেত্রে একবার মারতে হবে আর ওইটাকে হাত মলে নিয়ে ফু দিয়ে আগে হাত তারপরে মুখ অথবা আগে মুখ পরে হাত এটাই হলো কবজি পর্যন্ত মাসে করা এটাই হলো সহি হাদিস বাকি দুইবারের যে হাদিস কোন পর্যন্ত মাসে করা হাদিস এগুলি একটাও সহি না একটা আল্লাহ নবী থেকে প্রমাণিত না কাজে আমরা সহি হাদিসের আমল করব জৈব বা দুর্বলের আমল আমরা ছেড়ে দিব এক্ষেত্রে কষ্ট করে আপনাকে কোনি পর্যন্ত মাটি নিবেন আর মাখতেই থাকবেন মাখতেই থাকবেন এমন ধরনের সুন্নত রাসুল সাল্লাম থেকে প্রমাণিত না দুইবার কোন পর্যন্ত হয় হাদিসগুলি অত্যন্ত দুর্বল গ্রহণযোগ্য না অথবা সাহাবিদের কথা যেগুলি সই হাদিসের পরিপন্থী যেটাকে হলো কি সাজ বা মনকার যেটা গ্রহণযোগ্য নয় এরপরের যে হাদিস وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السعيد وضوء المؤمن المسلم وإن لم يجد عشر سنين فإذا وجد الماء ফালিয়াত্তাকিল্লাহ তিনি বলেন যে বলেছেন মুসলিমের জন্য মাটি পবিত্র মাটি হলো কি পবিত্রতা অর্জনের একটা মাধ্যম পানি না থাকলে মাটি ওয়াইল্লাম ইয়াজিদ আশরা সিনিন দশ বছর যদি পানি না পায় তবুও মাটি দিয়েই সে কি করবে উজু এবং গোসলের কাজ চালাতে থাকবে তায়াম্মম করে করে ফাইদা ওয়াজাদ আলমা যখনই সে পানি পেয়ে যাবে ফলে কিল্লা সে যেন আল্লাহকে ভয় করে সে যেন তার শরীরে পানি কি করে স্পর্শ করে অর্থাৎ গোসল করে গোসল প্রয়োজন হলে উজু হলে উজু করে এই হাদিসটিতে আমরা তাহলে বুঝতে পারলাম যে পানি যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে তাইমম দিয়ে কাজ চালাতে হবে যখনই পানি পেয়ে যাবেন তখনই আপনার তাইমম কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তখন আপনাকে উজু করা জরুরি যদি এমন হয় নামাজে দাঁড়াই গেছি সালাত আদা করতেছি পানি ছিল না ইতিমধ্যে আমার বন্ধু পানি নিয়ে হাজির হয়ে গেল তাহলে কি এখন আমি সালাদ ভেঙে দিয়ে নামাজ ভেঙে দিয়ে আমি এখন উজু করে আবার নামাজ পড়বো নাকি নামাজ পড়তেই থাকবো আমরা বলবো যখনই পানি এসে গেছে তখনই আপনার কি করতে হবে আপনার নামাজ ভেঙে দিয়ে গিয়ে উজু করে এসে আবার নামাজ পড়তে হবে অথবা মনে করেন টেপে হয়তো পানি ছেড়েছেন পানি আসে নাই এখন না পেয়ে নামাজ শেষ হয়ে যাওয়ার সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এমত অবস্থায় আপনি কি করবেন আপনি তাইমম করে নামাজ শুরু করে দেবেন এখন দেখা গেল যে পানি এসে গেছে আর ফলে এর ফলে আপনার তাহলে নামাজ ভেঙে দিয়ে উজু করে এসে আপনাকে নামাজ পড়তে হবে এরপরে হাদিস ওয়ানাবি সাইদুল খুদি রাজি আল্লাহ তালা আনহু খারাজা রাজুলান ফি লম্বা একটি হাদিস আবু সৈয়দ খুজাজুল বলেন দুইজন মানুষ এরা সফরে বের হয়ে গেছিল ফাহাদারাত ইসলা নামাজের সময় হয়ে গেছিল ওয়ালাই সামাহুমামা দুইজনের কাছে পানি ছিল না এমন তো মুহূর্তে তারা কি করলেন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 The most valuable thing in your life is Iman. Revive history for soul purification. The true peace of the soul, the true peace and the tranquility. Meet the revolutionary dyes of the next year. my respected elders, and my dear brothers and sisters. I welcome all of you. I welcome all of you. I welcome all of you. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. দেখুন পরবর্তী প্রজন্ম প্রতি সোমবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট বিরতির পরে প্রিয় শ্রোতা দর্শক আবারও ফিরে এসেছি আপনাদের কাছে আমাদের দার্সে হাদিস আপনারা উপভোগ করতেছেন এ থেকে উপকৃত হচ্ছেন মহানব্বুল আলমিন আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের আলোকে জীবন গড়ার পরিচালনা করার তফিক দান করেন আল্লাহ আমিন আমরা বলতেছিলাম আবু সাইদ খুদিরাজ্লাহ আনহুর হাদিস দুইজন মানুষ সফরে বের হয়ে গেলেন সালাতের সময় হয়ে গেল তাদের সঙ্গে পানি ছিল না পবিত্র মাটি দিয়ে তারা তাইমম করলো তাইমম করে তারা সালাত আদা করলো সুম্মা ওয়াজাদা আলমা এরপরে সময় থাকতেই তারা পানিও পেয়ে গেল সফর অবস্থাতে পানি ছিল না তাইমম করে দুইজনে সালাত আদা করল সময় শেষ হয়ে যাওয়ার আগে পানি পেয়ে গেল দুইজনের একজন আবার সালাত আদা করলেন ওয়াল উজুয়া উজু করলেন অর্থাৎ উজু করে সে আবারও নামাজ পড়লেন ওয়ালাম ইউদিল আখার আর দ্বিতীয় জন সে কি করলো উজু করলো না এবং সালাদ দ্বিতীয়বার আদাও করলো না ثم أتى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له দুইজন সফর থেকে এসে আল্লাহর নবী আলী সালাতামের কাছে বললেন এই ঘটনা হয়েছে আমরা নামাজের সময় হলে পানি না পেয়ে তাই করে নামাজ পড়েছি এরপরে যখন সময় থাকতে পানি পেয়েছি একজন আমরা উজু করে আবারও সালাত আদা করেছি আর দ্বিতীয় জন সালাত দ্বিতীয়বার আর উজু করে আদা করি নাই আল্লাহ নবী আলী সালাতাম যে ব্যক্তি দ্বিতীয়বার উজু করে আর সালাত আদা করে করেন তাকে বললেন তুমি সুন্নত মতো কাজ করেছ অর্থাৎ নামাজ আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই এটাই হলো সুন্নতে মোহাম্মদ আলি সালাম ও আজাদ কা সালাত এবং তুমি যে তেমম করে সালাত আদা করেছিলে সেই সালাতই তোমার জন্য যথেষ্ট ও ওকাল আলিল আখার আর দ্বিতীয় জনকে বললেন যিনি আবারও উজু করে পানি পেয়ে নামাজ দ্বিতীয়বার আদা করেছিলেন লাকাল আজ রোমার রাতে তোমার জন্য ডবল সব তাহলে বোঝা গেল এই হালসের দ্বারা যে পানি যদি না পাওয়া যায় আর তায়াম্মম করে সালাত আদায় করে নেয় আর সময় থাকতেই যদি পানি পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার আর নামাজ আদা করার প্রয়োজন নেই আগের সালাতেই তায়াম্মম দিয়ে যে সালাত সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বন্ধুগণ তাই তাইমের অধ্যায়ে আমরা জানতে পারলাম যে শরীয়তে মোহাম্মদী আমাদের জন্য সহজ করে দিয়েছে পানি যদি পাওয়া না যায় তাহলে মাটি তার স্থলাভিষিক্ত আমরা মাটি দিয়ে তাইমুম করতে পারবো তাইমের সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আল্লাহ নবী শিখিয়েছেন সেটা হলো নিয়ত করে দুইটি হাত মাটির মধ্যে মেরে হাত দুইটি এভাবে ঘুষে নিয়ে সু দিয়ে ধুলাগুলি মাটিগুলি উড়িয়ে দিয়ে এরপর আপনি বাম হাত দিয়ে ডান হাতের উপর এবং ডান হাত দিয়ে বাম হাতের উপর কবজি পর্যন্ত এরপরে মুখমন্ডল অথবা আগে মুখমন্ডল এরপরে ডান হাত বাম হাত এটুকুই যথেষ্ট এবং আরো জানলাম যে দুইবার মাটির মধ্যে মারা একবার চেহারার জন্য একবার করি পর্যন্ত পুরা হাত মাসে করার হাদিস আল্লাহ নবী আসালাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় কাজেই সেই হাদিসের আমল করব আমরা জয়ীফ হাদিসের আমল করতে গিয়ে কষ্ট করা আমাদের কোন প্রয়োজন নেই এ কথাটা আমাদের মনে রাখতে হবে আর পানি যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই তায়াম্বম দিয়ে গোসলের কাজ উজুর কাজ চালাতে পারবেন কোনো সমস্যা নেই পানি ব্যবহারে পানি ব্যবহারে সমস্যা থাকলে সেজন্য আপনাকে তায়াম্বমের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এক তায়াম্বম দিয়ে একাধিক সালাত আদা করা যাবে বারবার যখনই নামাজ আসবে তখনই তায়াম্বম করতে হবে এমনটা জরুরি যদি উজু ভঙ্গের কারণ না ঘটে আরো আমরা জানলাম যে যখনই পানি পাওয়া যাবে তখনই আপনার উজু নষ্ট হয়ে যাবে এমনকি নামাজরত অবস্থায় যদি পানি পেয়ে যায় তাহলে নামাজ ভেঙ্গে দিয়ে এরপরে উজু করে তারপর আপনাকে নামাজ বা এবাদত পূর্ণ করতে হবে মনে রাখতে হবে মহানবুল্লাহ আলমিন আমাদের জন্য এক সহজ পথ দিয়েছে পন্থা দিয়েছেন এটা আমরা কবুল করব এবং সে অনুযায়ী আমরা আমল করব নিজেদের উপরে শরীয়তকে কঠিন করে নিব না এটা কিন্তু শরীয়তে মোহাম্মদীর কাজ নয় বরং আমাদের কাজ হলো মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেওয়া সুন্নত তরিকায় সুন্নতি পন্থায় আমরা আমাদের জীবন গড়ব আমরা অন্যকে শিখাবো এটাই হবে আমাদের জীবনের একমাত্র কাজ বন্ধুগণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার প্রতি কিছু কঠিন করে দেন নাই মহান রব্বুল্লা আলমিন তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন হাদিসে আছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মহাব্বতের দয়াময়ের একটা ভাগ শুধুমাত্র সমস্ত মখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন আর নিরানব্বইটা তার নিজের কাছে রেখেছেন তাই তো আল্লাহ রব আলমিন আমাদের চলার ক্ষেত্রে আমাদের দুনিয়াতে বসবাসের ক্ষেত্রে সব কিছুর মধ্যে সুন্দর নিয়ম বেঁধে দিয়েছেন যাতে করে এই নিয়মে আমরা নিজেদেরকে পরিচালনা করে আমরা নিজেরা পরিচালিত হয়ে আমাদের জীবনের সুখ ও শান্তিকে আমরা বয়ে আনতে পারি এক্ষেত্রে কিছু মানুষ দেখা যায় যে নিজে নিজেই নিজের উপরে কঠিন করে নাই ফ্যান আছে বন্ধ করে দিয়ে নামাজ পড়বো মানে রাসুল সাল্লামের যুগে তো ফ্যান ছিল না কাজে আমি ফ্যান দিয়ে নামাজ পড়বো কেন এটা কিন্তু ঠিক না অনেক সময় দেখা যায় যে ইবাদত করার জন্য সুন্দর পরিবেশ রয়েছে নিজে নিজে এক কঠিন জায়গাতে বসে বসে ইবাদত করে মনে করে বেশি কষ্ট হলে বেশি সব এ কথাটা কিন্তু ঠিক না বরং বেশি সব হলো আপনার এবাদতটা যখন আল্লাহর জন্য হবে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকায় নিয়মে হবে কারণ এবাদত কবল হওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত বলে রাখতে হবে এক নম্বর শর্ত হলো ইমান আর ইমান যদি না হয় এবাদত কবল হবে না আবু জাহাল নামাজ পড়তো ওতবা সাইবা মক্কার যারা বেদিন ছিল যারা রাসুল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য প্রচেষ্টা করেছিল মদিনা মক্কা থেকে যারা বের করে দিয়েছিল সেই লোকগুলি হজ করত নামাজ পড়ত কুরবানি করত আকিকা করত কিন্তু তাদের আকিদার মধ্যে গন্ডগোল ছিল যার ফলে তাদের কিছু কবুল করা হয় নাই দুই নম্বর শর্ত আল্লাহর জন্য হতো বিবাদটি একমাত্র আল্লাহর জন্য অবা উমেরু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে আর তিন নম্বর হতে হবে রাসুল্লাহামের নিয়মে তরিকায় নিজের নিজের পদ্ধতি নিজের নিজের তরিকা বাইর করে আপনি যার যার মতো ইবাদত করবেন আল্লাহর কাছে এলাও হবে না কবল হবে না এক্ষেত্রে আমরা বলবো আল্লাহর দেওয়া বিধান আমাদের সহজ আমরা মানি এ পর্যায়ে আমরা একেবারে আমাদের এই পর্বের সময় শেষ বিদায়ের আগে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুন্দর জীবন কামনা করে আমরা এখানেই শেষ করছি আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি মুসলিম লাকুম ওয়া লিসাইল আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলা আলিহি ওয়া আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته